মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعن عبد الرحمن بن عبزة وعبد الله بن أوفى رضي الله تعالى عنهما قال كنا نصيب المغانم مع رسول الله صلى الله عليه وسلم وكان يأتينا أنبات من أنبات الشام فنسلفهم في الحنطة والشعير والزبيب وفي رواية والزيت إلى أجل مسمى قيل أكان لهم زر قال ما كنا نسألهم عن ذلك রাহ البخاري বৃষ্টি বাংলার নিয়মিত দার্সে হাদিস যারা দেখছেন শুনছেন বুঝছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বে আমরা ব্যবসা সংক্রান্ত বায়ুসালাহ বাকিতে বিক্রি যে জায়েজ কি কি শর্তে জায়েজ এ ব্যাপারে আমরা আলোচনা করছিলাম এ পর্বেও আমরা বাকি অংশগুলি পূরণ করার চেষ্টা পাব আব্দুর রহমান বিন আবজা এবং আবদুল্লাহ বিন আবি আউফা রাজিয়াল থেকে বর্ণিত তারা দুইজনে বলেন কুন্না নসিবুল মাগান মা রাসুলিল্লাহ সাল্লা সাল্লাম আমরা গানিমতের মাল থেকে পেতাম গানিমাতের মাল হলো মুসলিম এবং অমুসলিমদের মধ্যে যখন যুদ্ধ হয় অমুসলিমরা পরাজিত হয়ে যখন ভেগে যায় তাদের পরিত্যক্ত তাদের ছেড়ে যাওয়া যে ধন সম্পদ করি মুসলমানরা পেয়ে যায় যুদ্ধের ময়দান থেকে যে অর্থ টাকা পয়সা পেয়ে যায় একে বলা হয় গানিমাত এই গানিমতের মাল আমরা আল্লাহ নবী আলাইসালাম থেকে পেতাম ওয়াকান্নায়াতিন আমবাত মিন আমবাত শাম শাম দেশের আমবাত এরা আসলে আরব পরবর্তীতে এরা আজম হয়ে যায় অনারব হয়ে যায় তারা শাম থেকে আসত ফা নুসলিফুহম ফিলহিনতাতি ও শাহির ওয়াজাবিব আমরা তাদের সঙ্গে গম এবং জব আর পনির ও ফিরে তেলে আমরা সালাফ করতাম অর্থাৎ আমরা ওই গণিমতের মাল থেকে যা পাইতাম এখান থেকে ওদেরকে আমরা টাকা পয়সা দিয়ে দিতাম বা আমাদের পণ্য যা থাকতো সেটা দিয়ে দিতাম আর ওদেরকে বলতাম যে এই কোয়ালিটির এই ধরনের গম বা এই ধরনের তেল বা কিশমিশ বা আমরা জব চাই ইলাজ আলী মুসাম্মা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওদেরকে ওরা যখন আসতো আমরা টাকা দিয়ে দিতাম বা আমরা অর্থ করি যা আমাদের কাছে দিতাম ওই গণিমতের মাল থেকে আর এই সময়ের মধ্যে তারা আমাদেরকে গম বা জব বা পনির বা তেল এনে দিবে এই ধরনের তাদের সঙ্গে আমাদের কি ব্যবসা করতাম কিল আকান আলহমজার বলা হলো আচ্ছা তাদের কি কোনো খ্যাত খামার ছিল এই যে গম তারপরে জব পনির বা তেল প্রোডাকশন করার তাদের কোনো কি খ্যাত খামার ছিল কয়লা তারা দুইজন আব্দুর রহমান বিন আবজা আর আবদুল্লাহ বিন আবি আউফা বললেন আমরা কিন্তু তাদেরকে প্রশ্ন করতাম না যে তারা তাদের ক্ষেত থেকে দিবে না তারা মানুষের কাছ থেকে কড়াই করে নিয়েছে ব্যবসা করে আমাদের কাছে দিবে তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম সালাফ জায়জ রয়েছে অগ্রিম আপনি অর্থ দিবেন আপনাকে পণ্য পরে দেবে বা পণ্য আগে দিয়ে দেবেন অর্থ পরে দিবেন অর্থ পরে পাবেন দুইটাই জায়জ রয়েছে এক্ষেত্রে শর্তগুলি আমরা আগে আলোচনা করেছি এখানে আজালি মসাম্মা একটা নির্দিষ্ট সময় তাদের তার কোয়ালিটি কোয়ান্টিটি কখন কিভাবে কোন মানের ধান হলে কোন ধান কখন কতটুকু সব কিছু জানাশোনা হতে হবে এখানে যদি কোনো অজ্ঞতা এখানে অজানা বা এখানে কোনো ধোকাবাজির যেন অবকাশ না থাকে সেটা খুব শক্তভাবে খেয়াল রাখতে হবে যার ফলে কোনো দ্বন্দ্ব বা কোনো ঝগড়া বিগ্রহ না হতে পারে এই হাদিসটি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তার রাসুল্লাহ সাল্লামের যুগে সাহাবা ইকলাম এই ধরনের সালাফ বা সালাম ব্যবসা করতেন এটা জায়েজ পর্যায়ের মনে রাখতে হবে তবে কোনো ক্রমে যদি সময় মতো দিতে না পারে তার প্রতি জরিমানা বা কিছু বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এ ধরনের করতে গেলে কিন্তু সেটা সুদের পর্যায়ভুক্ত হবে এটা আমাদেরকে বারবার স্মরণ রাখতে হবে ওয়ানাবি হরাই রাজি আল্লাহ তালান আলী নবী সাল্লাহ সাল্লাম কাল মান আখাদা আমওয়ালান্নাস ইউরিদ আদা আহা আদাল্লাহ আন ওমান আখাদাহা ইউরিদ ইতলাফাহা আতলাফাহুল্লাহ তালা রাহুল বুখারি আবু হরেরা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী আলিসালাম থেকে বর্ণনা করেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন মান আখাদ নাস উরিদ আদা আহা যে ব্যক্তি কোনো মানুষের তাকে কর্জ নেয় এবং কর্জ নেওয়ার সময় তার নিয়ত থাকে এটা ফেরত দিব তথা সময়ে সুন্দরভাবে যার কর্জ দিয়েছে যিনি এই এহসানের বদলায় আমি কোনো ইসা কোনো খারাপ করব না এটাকে আদায় করে দিব আল্লাহ নবী বলেন আদাল্লাহ আন আল্লাহ রব্বুল আলমিন তার আদায় করার ব্যবস্থা করে দেন অমানা দাহা ইউরিদ ইতলাফাহা আর যে ব্যক্তি কর্জ নিল কিন্তু মনে মনে তার কুমতলব এটা ফেরত দিব না বরং এটাকে নষ্ট করে দেব তার কর্জ আদায় করব না আতলাফাহুল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন তার এই সম্পদকে হালাক করে দিবেন যেহেতু তার নিয়তে গড়বড় ছিল এক্ষেত্রে আমাদের একটা মাসালা মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি কর্জ নেয় কর্জ নেওয়ার সময় এবং সবসময় তার দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আদা করতে পারছে না দিতে পারছে না এক্ষেত্রে জাকাতের মাল থেকে সরকারিভাবে বা বেসরকারিভাবে সেটা পরিশোধ করে দেওয়া জায়জ রয়েছে বরং উত্তম কাজ কিন্তু এমন যদি মানুষ হয় নিয়েছিল দেওয়ার তার ইচ্ছা ছিল না তাহলে এক্ষেত্রে সরকারি ফান্ড থেকে তার ঋণ পরিশোধ করাও যাবে না কারণ তার নিয়তেই গণ্ডগোল ছিল আর যদি পরিশোধ করেও দেয় তাহলে যেহেতু তার নিয়তে গড়বড় ছিল এজন্যে সরকারি ফান্ড থেকে পরিশোধ হয়ে গেলেও সে পাপ মুক্ত হবে না কারণ তার নিয়ত ছিল খারাপ আজ মানুষ কর্জের ক্ষেত্রে কর্জে হাসানা বন্ধই হয়ে গেছে এখন সুদ কারবার ছাড়া আর কোনো কারবারই নেই মানুষকে চক্রহার বৃদ্ধি আকারে সুদের কারণ কেউ যদি কর্জে হাসানা দেয় যারা এই কর্জা হাসানা নেয় এটাকে সঠিক সময়ে সুন্দরভাবে পরিশোধ করতে চায় না গড়িমসি করতে করতে টালবাহানা করতে করতে বিশেষ করে বড়লোক যদি গরিবের থেকে নেয় তাহলে তো এর অবস্থা বড় কঠিন হয়ে যায় আজ কর্জের ব্যাপারে খেয়ানাত খুব অধিক হারে সমাজে আজ দেখা যায় শোনা যায় যার ফলে কর্জে হাসানার মতো একটা উত্তম কাজ কেউ আজ করতে চায় না কেউ যদি একবার কাউকে কর্জ দেয় তাহলে যেন সে অর্ধেক দান করলো আপনি কাউকে হাজার টাকা লাখ টাকা কর্জ দিবেন এই যে কর্জ দিলেন এই জন্যে যেন অর্ধেক আপনি দান করলেন তার সোয়াব পাবেন আবার কেউ যদি দুইবার কর্জে হাসানা কাউকে দেয় তাহলে যেন সম্পূর্ণ দান করার সমান সে নাকি পেল এত বড় একটা উন্নত এত বড় একটা সোয়াবের কাজ আজ সমাজ থেকে বিদায় নিচ্ছে কারণ মানুষ এর ব্যাপারে সজাগ না বরং তার নিয়তে প্রথমেই গড়বার থেকে যায় আজ ব্যাংক থেকে টাকা নিচ্ছে নিচ্ছে পরিশোধের ক্ষেত্রে গিয়ে দেখা যায় এখন নাকি সে দেউলিয়া হয়ে গেছে পরিশোধ করার ইচ্ছা নেই এইভাবে মরে যাচ্ছে পরে তার ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দাতা গ্রহিতা উভয়ের পক্ষ থেকে সততা এবং নেক নিয়ত থাকা জরুরি তাহলেই এই ধরনের কাজ আমাদের কল্যাণ বই আনবে ইনশা আল্লাহ এহাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন ওয়ান আয়সাত আল্লাহ তাল আনহা ইয়া রসুল আল্লাহ ইন্না ফুলানান কাদেমা লাহু বাজ্জুন মিনাশ্যাম ফালাউ বাস্তা ইলাইহি ফাখাজতা মিনহু সাউবাইনি বিনাসিয়া ইলা মাইসারা ফারসালা ইলাইহি ফামতানা আখরাজাহুল হাকিম ওয়াল বাইহাকি ওয়ারিজালহু সিকাত আয়েশা রাদিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রাসুল ইন্না ফুলান কাদেমা লাহু বাজুল মিনাশ্যাম শাম দেশ থেকে উমুকের কাপড় চোপড় এসেছে ফালাও বাস্তা ইলাই হেফা আকাস্তা মিনু সাউবাইন আপনি যদি কাউকে পাঠিয়ে ওই লোকের কাছে দুইটি কাপড় বাকিতে নিয়ে আসতেন সারা অর্থাৎ যখন দেওয়ার সঙ্গতি হবে সেই সময় পর্যন্ত আপনি যদি দুইটা কাপড় তার কাছ থেকে বাকিতে নিয়ে এসে পড়তেন কারণ আল্লাহ নবী আয়সালাম নিঃসন্দেহে মায়েশা যেটা হয়তো দেখেছেন যে তার প্রিয়জন কিন্তু সেই প্রয়োজন মিটাবের মতো হয়তো অর্থকরি তার কাছে ছিল না যার ফলে বাকিতে নেওয়ার জন্যে মা আয়সা সিদ্দিকা রাজিয়াল আনহা আল্লাহর নবীকে অনুরোধ জানালেন ফারসালা ইলাই আল্লাহ নবী আলিসালাম বাকিতে দুইটি কাপড় নেওয়ার জন্যে ওই সাম থেকে আসা কাপড় যে ব্যবসায়ী নিয়ে এসেছিল তার কাছে আল্লাহর নবীর লোক পাঠালেন ফামতানা আ সে দিতে অস্বীকার করলো কোনো কোনো বর্ণায় আছে সে লোকটি ইহুদি ছিল যার ফলে এটা সে আল্লাহর নবীকে দেয় নাই এজন্যে এই ধরনের তাহলে বাকিতে নেওয়া যায় এখন আমি নিলাম পরবর্তীতে আমি টাকা দিব এই ধরনের বিক্রি করা জায়জ রয়েছে যেটা আমরা হাদিস দ্বারা জানতে পারলাম হাদিসটি ইমাম হাকেম বাই হাকি বর্ণনা করেছেন আর যারা হাদিসটি বর্ণনা করেছেন তারা বিশ্বস্ত নির্ভরযোগ্য বলে ইবনা হাজার আসকার রহমতুল্লাহ আলাই বলেন হাদিসটি সহি ইনশাআল্লাহ ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم الظهر يركب بنفقته اذا كان مرهونا যদি কোনো পশু রেহেন রাখা হয় বন্দুক রাখা হয় যেটা যোগ্য অর্থাৎ যেটাকে বাহন হিসেবে ব্যবহার করা যায় তাহলে সেই সোয়ারি পিছনে যতটুক খরচ করবেন ততটুক তিনি উপকৃত হতে পারবেন মনে করেন একজনের কাছে একটা ঘোড়া বন্ধক রাখা হলো এর বিনিময়ে কর্জ নিল এখন এই ঘোড়াটাকে তো খাওয়াতে হবে তাকে দেখাশোনা করতে হবে তাকে গোসল দেওয়াতে হবে এজন্য যে যতটুকু খরচ করবে ততটুকু এই ঘোড়ার পিঠে আরোহণ করতে পারবে বা গরু তাহলে বাহন যদি হয় মারকুব যেটা উপরে চড়া যায় এবং এটা পশু জাতীয় যদি হয় যার পিছনে খরচ করতে হবে এক্ষেত্রে যদি কেউ গাড়ি বা মোটরসাইকেল বা এমন জিনিস যেটাকে কোনো এর পিছনে খরচ করার প্রয়োজন নেই এর পিছনে কোনো শ্রম দেওয়ার প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু চলবে না তাহলে মারকুব যেটাতে আরোহণ করা যায় এর পিছনে যতটুক খরচ করবেন ঋণদাতা ততটুক সে সেখান থেকে তার পিঠে আরোহণ করতে পারবে বা গরু হলে গরুর ক্ষেত্রে হাল চাষ করতে পারবে এভাবে যদি মাহলুব হয় অর্থাৎ এমন পশু ঋণ রাখলো বন্দুক রাখলো ঋণ নিল তার বিনিময়ে যেটা মাহলুব যার দুধ হয় ছাগল বা ভেড়া বা দুম্বা বা ওট বা গাভী দুধ দেয় তাহলে এই দুধ দেয় পশুটার পিছনে তো খরচ করতে হবে তাকে দেখাশোনা করতে হবে ঘাস দিতে হবে চড়াতে হবে তো যতটুকু খরচ করবে ততটুকুই ওই দুধ থেকে সে পান করতে পারবে খরচ যদি হয় দুই কেজির দুধ আর দুধ দেয় চার কেজি তাহলে দুই কেজি নিজে নিবে আর দুই লিটার বা কেজি মালিক যে অরিজিনাল তার কাছে ফেরত দিবে ছোট্ট একটা বিরতির পরে এ হাদিসের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ পূর্ণ করব ততক্ষণ আপনার আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান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 তা পূর্ণ করার জন্যে আমরা আবারও আপনার কাছে ফিরে এসেছি আশা করি আপনারা আগ্রহ সহকারে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন ও বুঝতেছেন আবহর রাজাল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আসালাতাম বলেছেন আজাহারো ইউরকাবো বেনাফাকাতি রাকার আমার হুনা যদি কোনো পশু রেহেন রাখা হয় বন্দুক রাখা হয় যেটা সোয়ারিযোগ্য অর্থাৎ যেটাকে বাহন হিসেবে ব্যবহার করা যায় তাহলে সেই সোয়ারি পিছনে যতটুক খরচ করবেন ততটুক তিনি উপকৃত হতে পারবেন মনে করেন একজনের কাছে একটা ঘোড়া বন্ধক রাখা হলো এর বিনিময়ে কর্জ নিল এখন এই ঘোড়াটাকে তো খাওয়াতে হবে তাকে দেখাশোনা করতে হবে তাকে গোসল দেওয়াতে হবে এজন্য যে যতটুক খরচ করবে ততটুকু এই ঘোড়ার পিঠে আরোহণ করতে পারবে বা গরু তাহলে বাহন যদি হয় মারকুব যেটা উপরে চড়া যায় এবং এটা পশু জাতীয় যদি হয় যার পিছনে খরচ করতে হবে এক্ষেত্রে যদি কেউ গাড়ি বা মোটরসাইকেল বা এমন জিনিস যেটাকে কোনো এর পিছনে খরচ করার প্রয়োজন নেই এর পিছনে কোনো শ্রম দেওয়ার প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু চলবে না তাহলে মারকুব যেটাতে আরোহণ করা যায় এর পিছনে যতটুক খরচ করবেন ঋণদাতা ততটুক সে সেখান থেকে তার পিঠে আরোহণ করতে পারবে বা গরু হলে গরুর ক্ষেত্রে হাল চাষ করতে পারবে এভাবে যদি মাহলুব হয় অর্থাৎ এমন পশু ঋণ রাখলো বন্দুক রাখলো ঋণ নিল তার বিনিময়ে যেটা মাহলুব যার দুধ হয় ছাগল বা ভেড়া বা দুম্বা বা ওট বা গাভী দুধ দেয় তাহলে এই দুধ দেয় পশুটার পিছনে তো খরচ করতে হবে তাকে দেখাশোনা করতে হবে ঘাস দিতে হবে চড়াতে হবে তো যতটুকু খরচ করবে ততটুকুই ওই দুধ থেকে সে পান করতে পারবে খরচ যদি হয় দুই কেজির দুধ আর দুধ দেয় চার কেজি তাহলে দুই কেজি নিজে নিবে আর দুই লিটার বা কেজি মালিক যে অরিজিনাল তার কাছে ফেরত দিবে ওয়াল আল্লাহ ইয়ারখাবো ওয়াশরাবো আর নাফাকা যে এর সোয়ারি যদি হয় তার বাহনে যদি চড়ে আর যে দুধ পান করবে তাকেই তার খরচা দিতে হবে অর্থাৎ যার কাছে এখন ঋণদাতা বন্দুক নিয়েছে যে ঋণ গ্রহণ করেছে তার কাছে মনে করেন একটা ঘোড়া বা ওট বা একটা গাভী এর পিঠে চড়তে পারবে যতটুক খরচ করবে তার এই খরচের বিনিময়ে এছাড়া যদি মাহলুব দুধ দেয় না এমন পশু না বা মারকুব যেটা তার সুয়ারি হওয়া যায় না বা এটাকে কোনো কাজে লাগা যায় না আর এর পিছনে খরচ করতে হয় না তাহলে বন্দুক যে জিনিসটা রাখা হবে এর থেকে উপকৃত হতে পারবে না ঋণদাতা বরং এর উপকার যা হবে যা বর্ধিত হবে সবটুকি কার হবে যে ঋণ গ্রহণ করেছে তার আজ আমাদের দেশে দেখা যায় জমি বন্ধক রাখে জমি বন্ধক রাখার পরে টাকা নেয় দশ হাজার বিশ হাজার পনেরো হাজার জমি বন্ধক রেখে দেয় যে টাকা দিল ঋণদাতা ওই জমি ব্যবহার করতে থাকে যতন পর্যন্ত ঋণ গৃহীতা তার ঋণ পরিশোধ না করবে তাহলে ঋণের বিনিময়ে এখন তিনি ফায়দা নিচ্ছেন এটাকেই বলা হয় শোধ কুল্লো কার ঋণ যাররা নাফান ফহুয়া আপনার করজের বিনিময়ে জমি এখন খেতে থাকবেন এটা কিন্তু সুদ এটা হারাম আমরা আগেই বলে এসেছি যে সুদ তিন প্রকার একটা বাকিতে একটা নগদে আর একটা হলে কর্জের বিনিময়ে কাজে এই যে জমিটা আপনি নিলেন নিয়ে এখন খাচ্ছেন কেন ওকে কর্জ দিয়েছেন সেই জন্য অন্য কোনো কি কারণ রয়েছে না আবার যতদিন দিতে না পারবে ফেরত ততদিন খেতে থাকবেন এত বড় সুদ আর কিছুই হতে পারে না আবার অনেকে এটাকে হালাল করার জন্যে বলেন যে খাজনাটা দিয়ে দিও বা ফেরত দেওয়ার সময় কিছু কম নিও তো এটাকে হালাল করে নেওয়ার আর একটা তালবাহানা করা হয় হালাল করার জন্য আবার কিছু আঁকাবাঁকা পথ ধরা এটা কিন্তু আরো বড় অন্যায় হয়ে যাবে হারামকে হারাম জেনে করা মহাপাপ কিন্তু হারামকে হালাল জেনে করা বা হালাল করার অপচেষ্টা করা এটা কিন্তু আরো মহাপাপ হয়ে যাবে এটা আমাদেরকে মনে রাখতে হবে এই জন্যে ঋণ দেওয়ার পরে বন্ধক রাখলে মাহলুম এবং মারকুব দুধ দেয় অথবা তার পিঠে চড়া যায় বা কাজে লাগা যায় পশু তার পিছনে খরচ করে যতটুকু খরচ করবে ততটুকু দুধ এবং ততটাকে কাজে লাগাতে পারবে গরু হলে হাল চাষ বা গাড়িতে তাকে ব্যবহার করতে পারবে যতটুক খরচ করবে এর অতিরিক্ত না পেয়েছি সুযোগ যত পারো তত তা চলবে না এটা কিন্তু নিষিদ্ধ কাজী বন্দুক রাখা জিনিসের ফায়দা নেওয়া এই দুইটা ক্ষেত্রে জায়েজ ওলামাদের বলেছেন আর বাকি অন্যান্য যত কিছু সব বন্দুক যা কিছু ওখান থেকে হবে সব আসল মালিকের কাছে পৌঁছাতে হবে আপনি যে জমি নেন ওই জমির আবাদ করেন তাহলে ভাগাভাগি বর্গা হতে পারে না হলে তার জমিন আপনার যদি কন্ট্রোলে থাকে তাহলে তার মাল তাকে ফেরত দিতে হবে বা তার লোক এসে আবাদ করবে আপনার সেটা হয়তো লিখিত থাকবে অমুক জমি বন্ধক রাখা হলো বন্ধক রাখার উদ্দেশ্য হলো সময় মতো ঋণ যদি পরিশোধ না করে সেখান থেকে আপনি আপনার হক নিয়ে নেবেন এই জন্যই ছিল বন্ধক এখন বন্ধক একটা একটা ব্যবসা এবং সুদের এক ছড়াছড়ি আমাদের সমাজে দেখা যায় এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে অধিকাংশ ওলামারা এমনকি দুধদাতা দুধ দেয় এমন পশু এমনকি মারকুব যেটার উপরে সোয়ার হওয়া যায় এটাও নিষেধ করেছেন কিন্তু এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে মাহলুব এবং মারকুব যেটার পিঠে চড়া যায় বা সেটাকে বাহনে লাগা যায় অথবা যেটা দুধ দেয় এমন পশুকে খাটিয়ে তার পিছনে খরচ করলে খরচ পরিমাণ ফায়দা নেওয়া যাবে এছাড়া অন্য যে কোনো বন্ধকের জিনিস হোক সেখান থেকে কোনোভাবেই কোনো লাভ নেওয়া যাবে না আসল মালিককে তা ফেরত দিতে হবে তবে এখানে একটা হতে পারে খাই খালাসি অর্থাৎ আপনি জমি ভাড়া নেন আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দেন ভাড়া সিস্টেম এই জমিটা তোমার জমি আমি এক বছর দুই বছর আবাদ করে খাবো প্রতি বছরে দুই হাজার বা পাঁচ হাজার করে তার ভাড়া কেটে নেব পাস এইভাবেই আমার টাকা পরিশোধ হয়ে যাবে সময় শেষ হবে জমি আলা ফেরত নেবে এইভাবে ভাড়া সিস্টেম করা জায়জ রয়েছে তবে বন্ধক রেখে সেখান থেকে ঋণদাতা যে কোনো প্রকার সুযোগ গ্রহণ করা মাহলুব এবং মারকুব ছাড়া দুধ দেয় পশু অথবা এমন পশু যেটাতে আরোহণ করা যায় সোয়ারি ছাড়া অন্য কিছুতেই কোনো প্রকার ফায়দা ঋণদাতা গ্রহণ করতে পারবে না করলে সেটা সুদ পর্যায়ের হয়ে যাবে ওয়ানাবি রাফি রাজি আল্লাহ তালা আনহু কাল আন্না নবী সাল্লাম ইস্তাসলাফা মিন রাজুলিন বাকরান فقدمت عليه إبل من إبل الصدقة فأمر أبا رافع أن يقضي الرجل بكرة فقال لا أجد إلا خيارا رباعيا قال آتيه إياه فإن خيار الناس أحسنهم قضاء রাহ মুসলিম আবু রাফে থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসালাম একজন মানুষের কাছ থেকে একটা কম বয়সের যুবক বয়সের উট সালাফ নিলেন এরপরে জাকাতের চলে আসলো উট এখন আল্লাহ নবী নিয়েছিলেন ছোট উট আসলো বড় বড় উঠ ফামার আবার রাজুলা বাকরা আল্লাহ নবী আবু রাফেকে বললেন ওই যে আমি যার কাছ থেকে উট নিয়েছিলাম বাকিতে এই উটের বিনিময়ে তাকে উট দিয়ে দাও আল্লাহ আজিদু ইল্লা আল্লাহ আবু রাফে বললেন হে আল্লাহ রাসুল উন্নত মানের যেটা সাত বছর বয়সে পড়ে গেছে এমন উন্নত মানের উট ছাড়া তো উঠ নাই ছোট উঠ তো নাই আল্লাহ নবী বলে আত ইয়া আরে ছোট দিয়েছিল এর বিনিময়ে বড় দিয়ে দাও ফাইন না খিয়ার নাস আহসান হোম কাদান মানুষের মধ্যে সর্বোত্তম ওরা ওই ব্যক্তি যে যখন কাজা করে ঋণ পরিশোধ করে বা টাকা পরিশোধ করে সুন্দরভাবে করে কাজেই ছোট উটের বিনিময়ে বড় উট আল্লাহ নবী দিলেন আল্লাহ নবী কর্জ নিয়েছিলেন তাহলে কর্জ কেউ যদি নেয় আর সেটাকে ফেরত দেওয়ার সময় যদি ওর চেয়ে উত্তম দেয় স্বেচ্ছায় কর্যদাতার পক্ষ থেকে কোনো প্রকার চাপ সৃষ্টি ছাড়া বা শর্ত ছাড়া তাহলে এটা উত্তম দিতে পারে তবে এ ধরনের কোনো তালবাহানা করে বা কোনো প্যাচে ফেলে দিয়ে আদায় করলে সেটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্যে কর্জ নেওয়ার পরে কর্জ ফেরত দেওয়ার সময়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 জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়